এগিয়ে চলে যাবে বড়ই ভুল সিদ্ধান্ত তারা করছে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা করে তার জানা উচিত আল্লাহ নির্ধারিত সময় আসবে আর আল্লাহ সব কিছু শোনেন ও জানেন যে ব্যক্তি প্রচেষ্টা সংগ্রাম করবে সে নিজের ভালোর জন্যই করবে আল্লাহ অবশ্যই বিশ্ববাসীদের প্রতি মুখাপেক্ষিতাহীন والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দুষ্কৃতিগুলো আমি তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলোর প্রতিদান দেব ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما তুমি এমন কোনো মাবুদকে আমার সাথে শরিক করো যাকে তুমি আমার শরিক হিসেবে জানো না তাহলে তাদের আনুগত্য করো না আমার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 فأنجيناه وأصحاب السفينة وجعلناها وجعلناها آية للعالمين আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাই এবং সে তাদের মধ্যে থাকে পঞ্চাশ কম এক হাজার বছর শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলে এমন অবস্থায় যখন তারা জালিম ছিল তারপর আমি নোহকে ও নৌকারোহীদেরকে রক্ষা করি এবং একে বিশ্ববাসীর জন্যে একটি শিক্ষণীয় নিদর্শন করে রাখি وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكاً إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين আর ইব্রাহিমকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে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 দিকে আমি পাঠালাম তার ভাই সুয়েবকে সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর বন্দিগি করো শেষ দিনে প্রত্যাশী হও এবং জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে বাড়াবাড়ি করে বেরিও না কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল শেষে একটি প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে মরে পড়ে থাকল وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আর আদ ও সামুদকে আমি ধ্বংস করেছি তারা যেখানে থাকত সেসব জায়গা তোমরা দেখেছ তাদের কার্যাবলীকে শয়তান তাদের জন্যে সুদৃশ্য বানিয়ে দিল এবং তাদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করল অথচ তারা ছিল বুদ্ধি সচেতন وقارون وفرعون وهامان وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن ولكن كانوا أنفسهم يظلمون আর কারুন ফেরাউন ও হামানকে আমি ধ্বংস করি মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসে কিন্তু তারা পৃথিবীতে অহংকার করে অথচ তারা অগ্রগমনকারী ছিল না শেষ পর্যন্ত প্রত্যেককে আমি তার গুনাহের জন্যে পাকড়াও করি তারপর তাদের মধ্য থেকে কারো ওপর আমি পাথর বর্ষণকারী বাতাস প্রবাহিত করি এবং কাউকে একটি প্রচণ্ড বিস্ফোরণ আঘাত হানি আবার কাউকে আমি ভূগর্ভে প্রথিত করি এবং কাউকে ডুবিয়ে দেই আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল مثل الذين اتخذوا من دون الله أولياء من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে তাদের দৃষ্টান্ত হল মাকড়সা সে নিজের একটি ঘর তৈরি করে এবং সব ঘরের চেয়ে বেশি দুর্বল হয় মাকড়সার ঘর হায় যদি এরা জানত ইন্নাল্লাহা ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم এরা আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসকে ডাকে আল্লাহ তাকে খুব ভালোভাবে জানেন এবং তিনি পরাক্রান্ত ও জ্ঞানী وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين صدق الله العظيم মানুষকে উপদেশ দেবার জন্যে আমি এ দৃষ্টান্তগুলো দিয়েছি কিন্তু এগুলো একমাত্র তারাই বুঝে যারা জ্ঞান সম্পন্ন আল্লাহ আসমান জমিনকে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 অবস্থায় এসে যাবেই যখন তারা জানতেও পারবে না এরা তোমার কাছে আজাব দ্রুত আনার দাবি করছে অথচ জাহান্নাম এ কাফেরদেরকে ঘেরাও করে নিয়েছে এবং এরা জানতে পারবে সেদিন যখন আজাব এদেরকে উপর থেকে ঢেকে ফেলবে এবং পায়ের নিচে থেকেও আর বলবে যেসব কাজ তোমরা করতে এবার তার মজা বোঝো يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنوضئنهم لنوضئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم الله يرزقها وإياكم وهو السميع العليم হে আমার বান্দারা যারা ইমান এনেছ আমার জমিন প্রশস্ত কাজেই তোমরা আমারই বন্দিগি করো প্রত্যেক জীবকে মৃত্যুর